চতুর্দশ অধ্যায় গৌরাঙ্গ সুন্দর তনু প্রেমভরে ভেল ডগমগিয়া চত ভালি গৌরাঙ্গ রঙ্গিয়া চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ নীতি আসি চৈতন্যের করয়ে সেবন আজ্ঞা বিনা কেহ ইহা দেখিতে না পারে তারা পুনি ঠাকুরের সবে সেবা করে সর্বদিন দেখে প্রভু যত লীলা করে শয়ন করিলে প্রভু সবে চলে ঘরে ব্রহ্মদৈত্য দুয়ের এসে দেখিয়া উদ্ধার আনন্দে চলিলা তাই করিয়া বিচার এমত কারুণ্য আছে চৈতন্যের ঘরে এ মত জনের প্রভু করয়ে উদ্ধারে আজি বড় চিত্তে প্রভু দিলেন ভরসা অবশ্য পাইব পার ধরিলাম আশা এই মতো অন্য অন্যে করি সংকথন মহানন্দে চলিলা সকল দেবগণ প্রভুস্থানে নিত্য আইসে যম ধর্মরাজ আপনে দেখিল প্রভু চৈতন্যের কাজ চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাসয় প্রভু যম কিবায় দুয়ের পাপ কিবা উপশম চিত্রগুপ্ত বলে শুনো যমরাজ এ বিফল পরিশ্রমে আর কি বা কাজ লক্ষ্যে কায়স্থ যদি এক মাস পড়ি তথাপি পাইতে অন্ত শীঘ্র নহে বড়ি তুমি যদি শুনো লক্ষ্য করিয়া শ্রবণ তথাপিও শনিবারে তুমি সে ভাজন এ দুয়ের পাপ নিরন্তর দূতে কহে লিখিতে কায়স্থ সব উৎপাত গণয়ে এদুয়ের পাপ যত কহে অনুক্ষণ তাহা লাগি দুধ কত খাইল মারণ দুধ বলে পাপ করে সেই দুইজনে লেখাইতে ভার মোর মোরে মার কেনে না লিখিলে হয় শাস্তি হেন লাগি লিখি পর্বত প্রমাণ গড়া আছে তার সাক্ষী আমরাও কান্দিয়াছি ও দুই লাগিয়া কেমতে বা এ যাত না সহিব আসিয়া তিল মাত্রে মহাপ্রভু সব কইলা দূর এবে আজ্ঞা কর গড়া ডুবাই প্রচুর কভু নাহি দেখে জম এমত মহিমা পাতকি উদ্ধার যত এই তার সীমা স্বভাব বৈষ্ণব জম মূর্তিমন্ত ধর্ম ভাগবত ধর্মের যেন সব মর্ম যখন শুনিলা চিত্র গুপ্তের বচন কৃষ্ণাবেশে দেহ পাশরিলা ততক্ষণ পড়িলা মূর্ছিত হইয়া রথের উপরে কোথাও নাহি কোধাতু সকল শরীরে আথে ব্যথে চিত্রগুপ্ত আদি যতগণ ধরিয়া লাগিলা সবে করিতে ক্রন্দন সর্বদেব রথে যান কীর্তন করিয়া রহিল জমের রথ শোকাকুল হইয়া দুই ব্রহ্ম অসুরের মোচন দেখিয়া সেই গুণ কর্ম সবে চলিলা গাইয়া শঙ্কর বিরিঞ্চি শেষ আদি দেবগণ নারদাদি গায় সেই দুয়ের মোচন কেহ কেহ না জানো এ আনন্দ কীর্তন কারুণ্য দেখিয়া কেহ কর এ রোদন রহিয়াছে যম রথে দেখে দেবগণে রহিল সকল রথ যম রথ স্থানে শেষ অজ ভবনার দাদি ঋষিগণে দেখে পড়িয়াছে যম দেব চেতনে বিস্মিত হইলা সবে না জানি কারণ চিত্রগুপ্ত কহিলেন সব বিবরণ কৃষ্ণ বেশ হেন জানি অজ পঞ্চানন কর্ণমূলে সবে মিলি কর কীর্তন উঠিলেন যমদেব কীর্তন শুনিয়া চৈতন্য পাইয়া নাচে মহামত্ত হইয়া উঠিল পরমানন্দ দেব সংকীর্তন কৃষ্ণের আবেশে নাচে সূর্যের নন্দন যম নৃত্য দেখি নাচে সর্বদেবগণ নারদাদির সঙ্গে নাচে অজ পঞ্চানন দেবগণ নৃত্য শুন সাবধান হইয়া অতি গুজ্জ বেদে ব্যক্ত করিবে নইহা নাচই ধর্মরাজ ছাড়িয়া সকল লাজ কৃষ্ণা বেশে না জানে আপনা সংরিয়া সে চৈতন্য বলে অতি ধন্য ধন্য পতিত পাবন ধন্যবানা হুঙ্কার গরজন মহাপুলকিত প্রেম জমের ভাবের অন্ত নাই বিহবল হইয়া জম করে বহু ক্রন্দন সঙ্গরিয়া গৌরাঙ্গ গোসাই জমের যতেক গণ দেখিয়া জমের প্রেম আনন্দে পড়িয়া গড়ি যায় চিত্রগুপ্ত মহাভাগ কৃষ্ণে বড় অনুরাগ মালসাট পুরি পুরি ধায় নাচে প্রভু শঙ্কর হইয়া দিগম্বর কৃষ্ণাবেশে বসন না জানে বৈষ্ণবের অগ্রগণ্য জগতে করয়ে ধন্য কহিয়া তারক রাম নামে আনন্দে মহেশ নাচে জটাও নাহি কোবান্ধে দেখি নিজ প্রভুর মহিমা কার্তিক গণেশ নাচে মহেশের পাছে পাছে সঙ্গরিয়া কারুণ্যের সীমা নাচয়ে চতুরানন ভক্তি যার প্রাণধন লইয়া সকল পরিবার করদম দক্ষ মনুভিগু মহামুখ্য পাছে নাচে সকল ব্রহ্মার সবে মহাভাগবত কৃষ্ণ রসে মহামত্ত সবে করে ভক্তি অধ্যাপনা বেড়িয়া ব্রহ্মার পাশে কান্দে ছাড়ি দীর্ঘশ্বাসে সংরিয়া প্রভুর করুণা দেবর্ষি নারদ নাচে রহিয়া ব্রহ্মার পাছে নয়নে বহয়ে প্রেম জল পাইয়া যশের সীমা কোথা বা রহিল বিনা না জানয়ে আনন্দে বিহবল চৈতন্যের প্রিয় ভৃত্য সুখদেব করে নৃত্য ভক্তির মহিমা সুখ জানে লোটাইয়া পরে ধুলি জগাই মাধাই বলি করে বহু দণ্ড পর নামে নাচে ইন্দ্র সুরেশ্বর মহাবীর বজ্রধর আপনারে করে অনুতাপ সহস্র নয়নে ধার অবিরত বহে যার সফল হইল ব্রহ্মসাপ প্রভুর মহিমা দেখি ইন্দ্রদেব বড় সুখী গড়াগড়ি যায় পরবশ কোথা গেল বজ্রসার কোথায় কিরিটি হার ইহারে সে বলি কৃষ্ণ রস চন্দ্র সূর্য পবন কুবের বন্যী বরুণ নাচে সব যত লোকপাল সবেই কৃষ্ণের ভৃত্য কৃষ্ণ রসে করে নৃত্য দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল নাচে সব দেবগণ সবে উল্লাসিত মন ছোট বড় না জানে হরিষে কত হয় ঠেলা ঠেলি তবু সবে কুতুহলি নৃত্য সুখ কৃষ্ণেরও আবেশে নাচে প্রভু ভগবান অনন্ত যাহার নাম বিনতা নন্দন করি সঙ্গে সকল বৈষ্ণব রাজ পালন যাহার কাজ আদিদেব সেহ নাচে রঙ্গে অজ ভবনারদ সুখ আদি যত দেব অনন্ত বেড়িয়া সবে নাচে গৌরচন্দ্র অবতার ব্রহ্মদৈত্য উদ্ধার সহস্র বদনে গায়ে মাঝে কেহ কান্দে কেহ হাসে দেখি মহাপরকাশে কেহ মূর্ছা পায় সেই ঠাই কেহ বলে ভালো ভালো গৌরচন্দ্র ঠাকুর আলো ধন্য ধন্য জাগাই মাধাই কোলা হলে কৃষ্ণ যশ সুমঙ্গলে পূর্ণ হইল সকল আকাশ মহাজয় অজয় ধ্বনি অনন্ত ব্রহ্মাণ্ডে শুনি অমঙ্গল সব গেল নাশ সত্যলোক আদি যিনি উঠিল মঙ্গল ধ্বনি স্বর্গমর্ত পুরিল পাতাল ব্রহ্মদত্ত উদ্ধার বই নাহি শুনিয়ার প্রকট গৌরাঙ্গ ঠাকুরাল হেন মহাভাগবত সব দেব গণযত কৃষ্ণাবেশে চলিলেন পুরে গৌরাঙ্গ চাঁদের যশ বিনে আর কোন রস কাহার বদনে নাহি স্ফুরে জয় জগত মঙ্গল প্রভু গৌরচন্দ্রর জয় সর্বজীব লোকনাথ উদ্ধারিলা করুণাতে ব্রহ্মদৈত্য যেন মতে সভাপ্রতি কর দৃষ্টিপাত জয় জয় শ্রী চৈতন্য সংসার তারক ধন্য পতিত পাবন ধন্যবানা শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ প্রভু বৃন্দাবন দাস গুণ গানা ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে যমরাজ সংকীর্তনম নাম চতুর্দশ অধ্যায়